الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا খিলাফতের পতনের পর শুরু হলো অন্ধকারের এক নতুন যুগ আক্রান্ত হলো উম্মা ছাড়া হলো আল আকসা ইসলামী শরিয়াকে সরিয়ে প্রতিষ্ঠিত করা হলো মানবরচিত কুফরি তন্ত্রমন্ত্র বলা হলো আল্লাহর দিন এ সময়ে ব্যাকডেটেড প্রান্তর থেকে প্রান্তরে রক্তাক্ত হলো মুসলিম নারী ও শিশু আকাশ বাতাস ভারী করে তুলল তাদের দুঃখটা আর্তনাদ উম্মতের যুবকেরা ডুবে থাকল গাফিলতি এবং উদাসীনতার চোরাবালিতে আজ কাঁদছে ফিলিস্তিন রক্ত রক্তস্নাত সিরিয়া নির্যাতিত উইঘুর অন্ধকারে কাশ্মীর অসহায় আরাকান আর বাংলাদেশ কেউ কেন না অসহায়ের মতো আমার সব মেরে ফেললো সব মেরে ফেললো অঘোষিত করদ রাজ্য তুমি সাহসী তুমি নির্ভীক তুমি জলে স্থলে বা আকাশ পথে যেখানেই যাবার আদেশ করা হবে সেখানেই যেতে প্রস্তুত একজন প্রশিক্ষিত সৈনিক কিন্তু প্রশ্ন তুমি আজ কার সৈনিক বেতনভোগী অস্ত্রধারী মাস্তান আর তোমার মাঝে কি পার্থক্য খুঁজেছ কখনো কাফেররা তাদের সেনাবাহিনী নিয়ে প্রস্তুত প্রস্তুত আল্লাহর সেনাবাহিনী সত্য এবং মিথ্যার মীমাংসায় দুই বাহিনী আজ মুখোমুখি আর মিথ্যা তো বিলুপ্ত হবারই এখন প্রয়োজন শুধু একটি অভিপ্রায় একটি সাহসী পদক্ষেপ দুনিয়ার যে কোনো প্রান্তে কুফরি শক্তির বুকে আঘাত হানার তোমার জন্য আহ্বান হে সৈনিক এ আহ্বান কোনো বেটার লাইফের জন্য নয় এ আহ্বান আল্লাহর দিনের প্রতিরক্ষার জন্য উই ফাইট ফর আওয়ার দিন কে আছে এমন যে নিজের জীবন বাজি রাখবে জান্নাতের জন্য কে আছে এমন যে নিজের জীবন বাজি রাখবে আল্লাহর সন্তুষ্টি এবং শাহাদাতের জন্য কে আছে এমন যে নিজের জীবন বাজি রাখবে আল্লাহর দিন এবং মুসলিম উম্মার জন্য কে আছে এমন যে নিজের জীবন বাজি রাখবে আল্লাহর সেনাবাহিনীর জন্য আল্লাহ ডাকছেন আপনাকে আপনি আসছেন তো পড়ুন lone wolf to letter to the insider